বিশ্ব কাঁপানো এক জানবাজ মুজাহিদ সকল তাগদি শক্তির ত্রাস Osama bin Laden Laden Laden Laden whole ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শের উসামা বিন লাদেন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের hero number one Osama bin Laden whole ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান ইসলামের জন্য করলেন তিনি কুরবান তনু মনোধন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শেখ উসামা বিন লাদেন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান আমেরিকা সাহেব জলদি করো আমেরিকা সাহেব জলদি করো জাজিরায়ে আরব থেকে কেটে পড়ো জাজিরায়ে আরব থেকে কেটে পড়ো দুটি পথ মোরা রেখেছি দুটি পথ মোরা রেখেছি যাও ঘরে বা যাও মরে যাও ঘরে বা যাও মরে রসুল্লাহর পাকে ভূমিতে থাকতে দেব না ইয়াহুদ খ্রিস্টান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শেখ উসামা বিন লাদেন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শয়তান রাশি আর ভেঙেছি ঘর এবার পালায় আমেরিকার শয়তান রাশি আর ভেঙেছি ঘর এবার পালায় আমেরিকার ইসলামের দুশ্মনে আমেরিকা ইসলামের দুশ্মনে আমেরিকা জেলেছে দুনিয়ায় অগ্নিশিখা জেলেছে দুনিয়ায় অগ্নিশিখা সেই অগ্নি কুণ্ডে জলে পুরে আমেরিকা হবে খান খান ফুল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান ফুল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শের উসামা বিন লাদেন ফুল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান ফুল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শুধু এক ওসামা দেখেছ শুধু এক ওসামা দেখেছ লাখো লাখো ওসামা দেখতে পাবে লাখো লাখো ওসামা দেখতে পাবে মুজাহিদি এক সন্দেখনি মুজাহিদি এক সন্দেখনি শুরু হলে কাঁপবে ধমনি শুরু হলে কাঁপবে ধমনি সন্ত্রাসী আমেরিকা টের পাবে সেদিন কাকে বলে মুসলমান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শেখ উসামা বিন লাদেন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান ইসলামের জন্য করলেন তিনি কুরবান তনু মনোধন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শেখ উসামা বিন লাদেন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান